পাচ্ছি এখানে ভোর মানে ডেয়ারির দুধের গাড়ির সাদা মানে আকাশদ্বীপ অ্যাপার্টমেন্টের সাততলার কাঁচের জানলাগুলোর প্রথম চকচক মানে সুপার মার্কেটের গিলে করা বন্ধ দরজার পাশে শুয়ে থাকা কুকুরের ওপর হামলে পড়া হ্যালোজেনের ক্রমশ ফিকে হয়ে যাওয়া এই সব কিছুর আগে কাঠের পার্টিশানের ওপাশের জানলা দিয়ে আসা ভোর পার্টিশানের তলার রেখা ফাঁকে ছুঁয়ে পড়ে কিন্তু আজ তো কোনো ভোরের রেখা নেই তাহলে আকাশে মেঘ ট্রানজিস্টারটা নিয়ে বরং ছাদে যাই ওহো চাবি তো আবার কেয়ারটেকারের কাছে তার তো এখনো ঘুমই ভাঙেনি সিঁড়িতেই বসি তবে ছাতের বন্ধ দরজার ওপারে মল্লার মাখা হাওয়া একটা বৃষ্টি ভেজা সকাল রয়েছে কিন্তু এই মুহূর্তে সেই সকালে পা দেওয়ার কোনো উপায় নেই দেখি ট্রান্সমিটার চালু হয়েছে নাকি এই তো টোন পাচ্ছি এইবার বাজবে সিগনেচার টিউন কি দারুণ লাগে সিগনেচার টিউনটা হাতে দুধের ক্যান আর কাঁধের ব্যাগে ছোট ট্রানজিস্টারটা নিয়ে অন্যান্য দিন এর আগেই বেরিয়ে যেতে হয় ব্যাগের ভেতর থেকে ভোর ভেজে ওঠে আজ বৃষ্টিটা আকাশবাণী কলকাতা আজ শনিবার ছাব্বিশে শ্রাবণ উনিশশো সতেরো শকাব্দ দেবেশের গলা কি রে দেবেশ কেমন আছিস রে মেয়ের বিয়ে দিলি শুনলুম নেমন্তন্ন করলি না তো কতদিন তোদের সঙ্গে কাজ করেছি ভুলে গেলি পরিদাকে তা হ্যাঁ রে তোকে তো সকালবেলা পাই না বড় খুব নাইট ডিউটি করছিস বুঝি বাড়িতে ঝগড়া টগড়া বাঁধাসনি তো আরে সেদিন মুচকির গান শুনলুম বেশ রেখেছে গলাটা তা একদিন আয় না তোকে তো আবার রাত্রি ছাড়া পাবো না এটার একটা অপারেশনের পরে আমি আবার বাবা কলকাতা খ সুবদ্ধ সঙ্গীত হচ্ছে কে গাইছে কিরানা ঘরানা মেশ লাগছে বন্ধু দরজার ওপারের বৃষ্টির আদর বয়ে আনছে আচ্ছা এটা কি কোনো মালহার Ah! আজকের এই ভরা বাদল দিনে আমরা এতক্ষণ মিয়াকি মালহার্থ শুনলাম পণ্ডিত ভীমসেন যোশীর কণ্ঠে বাহ এখনো কান তাহলে ঠিক আছে কিন্তু অ্যানাউন্সমেন্টের নতুন গলা মনে হলো একদম ফ্রেশ ক্যাজুয়াল নাকি নতুন লোক নিল হ্যাঁ গো তোমাকে নতুন মনে হচ্ছে বেশ অ্যানাউন্সমেন্ট করছিলে যা হোক কিছু মনে করো না নতুন চাকরি পেলে হ্যাঁ বাহ খুশি হলুম আমার নাম পরিতোষ গুহ বুঝলে ও আপনি পরিতোষ গুহ ভেটারেন ডিউটি অফিসার ছিলেন চৌত্রিশ বছর চাকরি করেছেন রেডিওতে হ্যাঁ। আপনার কত গল্প শুনেছি চার বছর হলো রিটায়ার করেছেন স্টুডিওকে হ্যাঁ, হ্যাঁ। আপনি বলতেন মন্দির আমরা শুনেছি আপনি প্রোগ্রামের সঙ্গে সামঞ্জস্য রেখে খুঁটিয়ে খুঁটিয়ে ইনস্ট্রুমেন্টাল ফিলার বাজতেন একবার রবীন্দ্রসঙ্গীতের পর গিটারে সাত ভাই চম্পা জাগরে হচ্ছিল শুনে আপনি অন্য একটা ফিলার নিয়ে ছুটে যেতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙেছিলেন আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল এক্স রে টেবিলে ওঠানোর মুহূর্তে ঘড়িতে চোখ পড়েছিল আপনার আপনি নাকি চিৎকার করে ডাক্তারবাবুকে বলেছিলেন ডাক্তারবাবু আপনার পায়ে পড়ি আমাকে এক্ষুনি একটা ফোন করার ব্যবস্থা করে দিন সাড়ে আটটার সময় একটা গ্রামোফোন রেকর্ড বাজবে ওটা সেকেন্ড কার্ডটা যে ডিফেক্টিভ ট্র্যাক ব্যাক করতে পারে ডাক্তারবাবু ফোনটা ভীষণ জরুরি তাড়াহুড়োয় হাসপাতালে চলে এসেছি অ্যানাউন্সারকে বলা হয়নি অ্যানাউন্সার ছেলেটির নাম জানতে ইচ্ছে করছে বাপাইদের ঘর থেকে একটা ফোন করতে পারলে ভালো হতো কিন্তু ওরা তো এখনো ওঠেনি অনভাকে ওঠানো দরকার মেঘের অন্ধকার আর বৃষ্টির ঠান্ডা ওকে ঘুম পাড়িয়ে রেখেছে হ্যাঁ গো দোর খোলো আরে বাজার যাব টাকা নেব শুনছো ছোট্ট ফ্ল্যাটের লিভিং রুমে কাঠের পার্টিশানের একধারে অনু আর মেয়ে মনু আর একধারে আমি আমার ভাগে একটা জানলাও পড়েনি যে আকাশ দেখব এক শয্যায় শয়ন থাকলে অনুর গায়ে ঠেলা দিয়ে বলতুম ওঠো বেলা হয়ে গেছে বাপাই বেরোবে বোমা এখনো ওঠেনি অনু লজ্জা পেয়ে বলতো ইমা যেন কানন দেবীর গলায় গান বেজে উঠত কেন জামিনি না যেতে জাগালে না বেলা হলো মরি লাজে উঠেছ ও উঠেছ হ্যাঁ দাও দাও এই ছাতাটার দুধের ক্যানটাও দিও আহ ভুল গাইছে দিলীপ কুমার রায় ধনধান্য পুষ্প ভরাই গাইতেন শ্রোতারা চায় আকাশবাণী থেকে শুদ্ধ গান শুদ্ধ উচ্চারণ যাবে লোকগীতি না লোকগীতি অতুল না অতুল উদ্যোগ না উদ্যোগ এ নিয়ে কত বাগবিতণ্ডা করেছি ডিউটি রুমে অবশ্যই এসব নিয়ে দুশ্চিন্তা না করলে আমার মাইনে পেতে অসুবিধে হবার কথা ছিল না তবু এসব না করেও পারতুম না আড়ালে তাই অনেকে হাসাহাসিও করত অনেক নিকনেমও জুটেছিল পাকা গুহ সুনীতি কুমার মিস্টার নোট খুব নোট দিতাম তো তখন ইন স্পাইট অফ মাই প্রিভিয়াস নোট রিগার্ডিং এই অবধি পড়েই হায়ার অফিসার হয়তো মনে মনে বলতেন কে হে তুমি হরিদাস পাল কিন্তু নোট না লিখে উপায় ছিল না বারবার বলা সত্ত্বেও ওরা ক্যাপিটাল লেটারে অনুষ্ঠানের বিবরণ পাঠাতো আর তাতে অনেক অসুবিধে হতো একবার তো একটা নাটকের নাম বাবলা কাঁটা ঘোষক করল বাবলা কান্ত ওর দোষ নয় শাসন গাইন আর শ্মশান গাইন বা সুনন্দ আর সুনন্দা বানান তো একই ঘোষক বুঝবে কি করে কিন্তু এই গানের ব্যাপারটা ফোন করে জানাতেই হবে ধন ধান্যে নয় ধন ধান্য বাপাইদের ঘর থেকে ফোন করতে অস্বস্তি হয় হয় কপাল থাকবে নয়তো হাসবে নয়তো না পাবলিক বুথ থেকেই করতে হবে আমার আবার বৃষ্টি শুরু হলো তুই গেলে কোথায় লুকাই আমার সর্বনাশ বারো ও বড় সবাই তোকে বরণ করে শুধু আষাঢ়ে আমি জানি আমার চোখে দুর্বাস বারো মা বিজয় চক্রবর্তী না জটিলেশ্বরের কথা ও সুরে আহা মাধুরীর কণ্ঠে সেই গানটা ছিল অলসরি মনে কি পড়ে মনে কি পড়ে সর্বাণী সর্বাণী ক্লার্ক মেয়েটি না না ছিছি এসব কি ভাবছে এই মরেছে বাড়ি যাব কি করে এই যে ঝড়ো ঝড়ো বড়ি সে বাড়ি ধারা একবার প্রখর বৈশাখে কলকাতা তখন কাতরাচ্ছে এই ঝড়ো ঝড়ো বরিশে বেজে গিয়েছিল ছি ছি আমি নিজে ডিউটিতে ছিলাম সেদিন এই জামা কাপড় একবারে সব সব করছে গো জলে ভিজে কই গো এই দুধের ক্যানটা আর এই বাজারের ব্যাগটা ধরো দেখি ইস ট্রানজিস্টারটাও এসো মুছু করে দিই আহা আচ্ছা, বাচ্চা দেখি দেখি আবার ঠিকঠাক কাজ করছে কিনা আজকের এই বৃষ্টি ভেজা দিনে এবার একটি রবীন্দ্রনাথের গান ঝড় ঝড় বরিশে বাড়ি ধারা কি আশ্চর্য একটু আগেই তো এই গানটার কথা ভাবছিলাম হায় পথবাসী হায় গতিহীন ব্যাপার কোন টেলিপাথির খেলা চলছে নাকি বা কে তুমি কি নাম তোমার ঝরো ঝরো একটা ফোন করতেই হয় কিন্তু বাবাইয়ে তো ওঠারই না ওই তো ওই তো উঠেছে কিরে বাপাই অফিস যাবে না না একটু বর্ধমান যাব কাজ আছে কখন বেরোবি এই বারোটা নাগাদ বারোটা কেন ফোন করবে হ্যাঁ মানে ওই ব্রডকাস্টিং এর কি খুঁত আবার বার করলে তুমি আর হ্যাঁ? না রে ওসব কিছু নয় সবসময় কি অফিসে ফোন করি নাকি এখন ভাবছিলাম তোর মেয়েশোকে একটা খুন করব পেসমেকার বসিয়ে এখন কেমন থাক পরেই করব কিন্তু হিসেব মতো তো এখন বাংলা টক মানে কথিকা হবার কথা বদলে বর্ষার গান টক আর কি আসেনি নাকি টেপ জমা পড়েনি তাহলে বলে নেওয়া উচিত ছিল নির্ধারিত অনুষ্ঠানের পরিবর্তে হ্যাঁ, বুঝলে ছেলে যত ভালো কণ্ঠই হোক এই ব্যাপারগুলো ভুললে চলবে কেন ভুলিনি তো আপনি হয়তো অনুষ্ঠানটা প্রথম থেকে শোনেননি আমি শুরুতেই বলে দিয়েছিলাম ও তা বেশ বেশ কিন্তু এই যে বর্ষা চর্ষা বলে গান চালাচ্ছ শুনতে যদিও ভালোই লাগছে কিন্তু রিস্ক আছে ভায়া এই ধরনের অ্যানাউন্সমেন্টে রিস্ক কিসের রিস্ক ধরো বনগাঁয় কিংবা মুর্শিদাবাদে আজ বৃষ্টি হচ্ছে না <laughs> সেই রিস্ক নেই আজ বৃষ্টি আজ সর্বত্র ডিপ ডিপ্রেশনের বৃষ্টি নিম্নচাপের ব্যাপারটা কাগজে স্টোরি হয়েছে দেখেননি দেখেছি তো তার মানে তোমার মাথায় কনসেপশনটা ছিল তুমি কি জেনে শুনেই বাবা আবার বিড়বিড় করছো আচ্ছা তোমার মাথায় কি রেডিও স্টেশন ছাড়া কিচ্ছু নেই রিটায়ার করে গেছো পেনশন পাচ্ছ ব্যাস কে তোমাকে এইসব সংস্কার করতে বলেছে হ্যাঁ আজকাল কি কেউ রেডিও শোনে না রে আমি তো কেবল একটু মনিটার করি আর রিপোর্টটা ওদের জাস্ট জানিয়ে দিই এরকম করো না বাবা তোমাকে ওরা জাস্ট পাগলা ভাববে রিটায়ার করার পর মনিটার করতে নেই করতে হয় না বাবা কিন্তু এখন একটা অন্য দরকারে ফোন করব কি দরকার একটা কনগ্রাচুলেশন জানাতে হবে না ফর ইজ ভেরি গুড প্রেজেন্টেশন পরে করো যদি সকালের শিফটের ছেলেগুলো চলে যায় ওহ বাবা শোনো আমার একটা ওই এসটিডি আসার কথা আছে এই সময় আর আরে ছাতা নিয়ে আবার চললে কোথায় এই বৃষ্টিতে পাবলিক বুথে এই তো ছেলে পিএফ e লোন নিয়ে মানুষ করা ছেলে অথচ আগে সহকর্মীদের সাথেও কত অন্তরঙ্গতা ছিল কতদিন বৃষ্টিতে অফিসে আটকে গিয়েছি রাত্রে রাত্রে সে কত গল্প কত মজা দাদা ঠাকুরের গল্প প্রেমেন মিত্তির লীলা মজুমদার আঙুরবালা রেডিওর পুরনো বাড়ি গাস্টিন প্লেসের গল্প বীরেন ভদ্রুর সেই ভূতটার গল্প যে কিনা সারা রাত পিয়ানো বাজাতো সর্বানীয় পিয়ানো বাজাতে জানত ওর বড় লোক মাসির বাড়িতে গিয়ে শিখেছিল রিটায়ার করার দিন ও ছুটিতে ছিল তবু এসেছিল ফেয়ারওয়েলের সময় জোর করে ট্যাক্সি চড়িয়ে বাড়ি পৌঁছে দিয়েছিল ট্যাক্সিতে চলুন আমি ভাড়া দেব তা কেন চলুন না রিকোয়েস্ট এই ট্যাক্সি আসুন ফরিদোস্তা এই প্যাকেটে একটা পাঞ্জাবির কাপড় আছে ভাবছিলাম কিভাবে দেওয়া যায় আবার এসব কেন এমনি আপনাকে আমি আপনার ওই সাজেশনটা আমার জীবনকে মানে আপনি আমায় বাঁচিয়েছেন অনেক কিছু বলতে ইচ্ছে করে কিছু দিতেও ভয় করে ভাবছিলাম আজকের ফেয়ারওয়েলে ফেয়ারওয়েল কথাটা বলতেই খারাপ লাগছে আমার জামাটা বানিয়ে পরবেন কিন্তু হ্যাঁ, হ্যাঁ। হ্যালো হ্যালো আকাশবাণী আকাশবাণী ডিউটি রুম বলছি আমি পরিতোষ গুহ বলছি কে পরিতোষ গুহ আমি আমি মানে একজন পুরনো ইয়ে আপনি কে বলছেন ভাই আমি ডিউটি অফিসার বলছি কি নাম ভাই নাম কি হবে আপনার দরকারটা কি বলুন দরকার মানে আজ একটি নতুন কণ্ঠ শুনলাম তো সকালে গ্রামোফোন রেকর্ডে বর্ষার গান প্রেজেন্ট করছিল ছেলেটিকে একবার ডেকে দিন না ভাই ওকে তো এখন ডাকা যাবে না স্টুডিওতে আছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা ওর নামটা কি ভাই নাম এই ব্যানার্জিরা ওই স্টুডিওতে যে প্রেজেন্ট করছে ছেলেটা কি নাম কি অনি অনির্বাণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনির্বাণ ঘোষ নতুন হ্যাঁ কেন কোনো খবর দেওয়ার আছে না না না ঠিক আছে ঠিক আছে ডিউটি অফিসারের কি দোষ ঠিকই তো করেছে স্টুডিও থেকে কি যখন তখন ডাকা যায় আমি নিজেও তো এরকমই করতাম একবার কাজী সব্যসাচী অনুরোধের আসর প্রেজেন্ট করছিলেন হেমন্ত মুখোপাধ্যায় ফোনে চেয়েছিলেন সব্যসাচীকে আমি সবিনয়ে বলেছিলাম এখন নয় হেমন্তদা বাবুঘাটের বাস উঠেই পড়ে ঘুরে আসি রেডিও অফিসটা আকাশবাণী ভবনের সামনে এত ভিড় কেন দেখি ভাই দেখি দেখে দেখে দেখে একটু মাথা ফেটে ঘিলু বেরিয়ে গেছে গো ফুটপাত একেবারে রক্তে রক্তারক্তি আরে শতু না হ্যাঁ সতই তো সত্যেন মজুমদার বহু পুরনো গায়ক কি সাহসী গান ওর সে সময়ের তোমার শরীরে স্বর্গ এসেছে নেমে সতুরি লেখা সতুরি সুর সতু তোর কি হলো কি হলো রে সতু তোর গাস্টিন প্লেসে এই গানটা যেদিন লাইভ গাইছিল সতু সেদিনই জয়েন করেছিলাম আমি সতু একা একা তাকিয়ে থাকতিস আকাশবাণী ভবনের দিকে কেন রে এখন এই বাড়িটার ভেতরের স্টুডিও থেকে গড়িয়ে আসা শীতল বাতাসে মরণের পরে আমারে রাখিও মনে আমারে রাখিও মনে মরণের পরে কি আছে স্প্যানিশ গিটারের আর ড্রামের ঝিনচাক এখন এফএম এর নতুন সম্প্রচারে স্টিরিও হাসির হি হি অদ্ভুত এক ভাষার গ্রন্থনা বিক্রি হয়ে যাওয়া টাইম স্লটে ব্যবসা বাক্য ওখানে সতু নেই সতুর ধুলো জমা আটাত্তর আর পিএম এর রেকর্ড নেই পুলিশের গাড়ি তুলে নিচ্ছে সতুকে কয়েক ফোঁটা রক্ত ফুটপাথে শুধু চুপচাপ তুইও তো চুপচাপ হয়ে গিয়েছিলি শুধু তোর গান নষ্ট হয়ে গিয়েছিল খুব বেশি বিড়ি খাওয়ার জন্য কিনা কে জানে নডিউল হয়ে গিয়েছিল তোর গলায় তুই বেসুরো হয়ে গিয়েছিলি শতু তোকে বি মাইনাস দিতে হয়েছিল ক্রমশ বাতিল হয়ে গেলি তুই অথচ গানের জন্য চাকরি বাকরি পর্যন্ত করলি না ঠিক করে আটাত্তর আর পিএম এর কালো রেখায় সব পুরনো এখন হারানো স্মৃতি এই যে ভাই শুনবেন একটু বলুন আপনি তো আকাশবাণী স্টাফ ডিউটি অফিসার কিছু বলবেন হ্যাঁ মানে আপনি কি সত্যেন মজুমদারের নাম শুনেছেন সত্যেন মজুমদার সিকিউরিটি অফিসার না সে তো সত্যেন মল্লিক না না খুব পপুলার গায়ক ছিলেন এক সময় জানেন না না না তো কি হয়েছে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজ আকাশবাণীর সামনে ও শুনেছিলাম একজন লোক স্পট ডেড সত্যেন মজুমদারের নাম আর গানের লাইন আকাশবাণীর ভেতরে বোবা হয়ে আছে মৃত অক্ষরে আচ্ছা পরিতোষ গুহর নাম শুনেছেন কখনো পরিতোষ কে সে কে সে কে সে ওই যে র্যাকের ওপর ধুলো জমা বাতিল লগবুক ওইসব বইয়ের খাঁজে খাঁজে পরিতোষ গুহর হাতের লেখা আছে সই আছে আনন্দ উত্তেজনা মনকষ্টের ইতিহাস আছে ফসিল অক্ষরে আচ্ছা অ্যাকচুয়ালি আপনি কি চান বলুন তো না মানে ওই অনির্বাণ ঘোষ নামে যে নতুন অ্যানাউন্সার ছেলেটি এসেছে তার সঙ্গে একটু কথা বলতাম ও তো চলে গেছে আবার কবে ডিউটি অপেক্ষা করুন ডিউটি চারদিকে বলতে হবে চারদিকে চেনা কেউ নেই এমনকি শো যে বলবে ইনাকে চেনো না ইনি হচ্ছেন কবে আছে কবে কবে আছে কবে কবে আছে এই কি হচ্ছে থামতে বলো ট্র্যাক ব্যাক করছে যে রেকর্ডটা ছেলেটাকে কবে বলেছিলাম বাতিল করে দাও আহ আপনি চেঁচাবেন না প্লিজ বাইরে যান কবে কবে আছি কবে নেই লম্বা করিডরের দুপাশের নেম প্লেটে অচেনা সব নাম কেউ নেই যে আন্তরিক হেসে বলবে কেমন আছেন পরিতোষদা প্রিয় কাঁঠাল চাঁপা গাছটিও যেন চিনতে পারল না নিচ দিয়ে যাওয়ার সময় পায়ের কাছে একটি ফুল ফেলে দিল বাতিল ফুল নিউজ রুম দেখি এখানে চেনা কাউকে পাই কিনা বুলেটিন তৈরি হচ্ছে একজন বলছে আর একজন লিখছে কৃষ্ণা কি লিখেছ হ্যাঁ স্যার এইরকম লিখলাম লালবাজার সূত্রে জানা গেছে আজ সকালে আকাশবাণীর সামনে একজন বৃদ্ধ পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি শুনুন শুনুন আমি জানি ও সত্যেন মজুমদার বহু পুরনো আর্টিস্ট গায়ক আপনি আপনি এখানে কেন আমি সত্যর পরিচয় মনে করাতে এসেছি আপনি কি ওর বাড়ির কেউ না তাহলে আপনার কথা আমরা নামধাম বলি কি করে কারণ রিলায়েবল সোর্স ছাড়া আমি পরিতোষ গুহ আমি তো বলছি কে আপনি আমি কে এই অফিসের ইট কাঠ দরজা সবাই জানে চৌত্রিশ বছর এখানে ওকে ওকে ওকে আপনি বরং এই কাগজটা নিন বাইরে বসে লিখে যান ওর সম্পর্কে হ্যাঁ আমরা ক্রস চেক করে নেবার চেষ্টা করব ঠিক আছে হ্যাঁ কৃষ্ণা তারপর কি লিখেছো হ্যাঁ স্যার মজুমদার না ছিঁড়ে ফেলি স্পষ্ট করে লিখতে হবে সত্যেন মজুমদার রুস্তম মজুমদার সত্যেন সত্যেন আমরা সবাই সত্যেন হয়ে গেছি পরিচয়হীন এক একটা নাম সত্যেন আমি আমি পরিতোষ পরিতোষ গুহ জন্ম উনিশশো চৌত্রিশ ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করিয়া আমি পরিতোষ পরিতোষ গুহ চৌত্রিশ বছর আকাশবাণীতে ডিউটি রুমে আমি পরিতোষ পরিতোষ 午后。 বাতিল রেকর্ড নাটকটি এখানেই শেষ হল কাহিনী স্বপ্নময় চক্রবর্তী বেতার নাট্যরূপ নিবেদিতা সেন অভিনয়ে অ্যানাউন্সার উজ্জ্বল ভট্টাচার্য বাপাই সুদীপ্ত ঘোষ সর্বাণী সুপ্রীতি চৌধুরী ডিউটি অফিসার মানস প্রতিম দাস নিউজ রিডার কৃষ্ণা রায় নিউজ এডিটর প্রণব কুমার চট্টোপাধ্যায় ও পরিতোষ সৌমিত্র বন্দ্যোপাধ্যায় আবহ রফিউদ্দিন বাতিল রেকর্ড নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে চারশো ছাপ্পান্ন দশমিক ছয় মিটার অর্থাৎ ছশো সাতান্ন কিলো হাজে আসানসোল রেলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে একশো দশমিক তিন মেগা হাজে ফারাক্কা ও পুরুলিয়া রেলে কেন্দ্র থেকে এফএম